জানাচ্ছি পিএস টিভি বাংলার গুরুত্বপূর্ণ প্রোগ্রামসমূহে বিশেষ করে ধারাবাহিক কিতাবুত্তাহিদ এর দর্শে সর্বশেষ অধ্যায়টি নিয়েই আমরা আলোচনা করছিলাম গত দুই এক বৈঠকে আজকেও আমরা এ বিষয়কে কেন্দ্র করে আলোচনা করব ইনশা আল্লাহ সর্বশেষ অধ্যায়ে যে হাদিসগুলি শুনেছি সেই হাদিসগুলির মধ্যে সাহেব বুখারির হাদিস যেখানে প্রমাণিত হচ্ছে যে আল্লাহ সুবাহানা হুয়া আলা কেয়ামতের দিন কিভাবে তার হাতে সমগ্র আসমান জমিন ও অন্যান্য কিছু থাকবে এ সম্পর্কে বর্ণনা এসছে বরং আল্লাহ রবুল্লা আলমিন স্বয়ং নিজেও বর্ণনা দিয়েছেন ওয়াল আর দুজামি আং কবজা চুহু ইয়ুমল কিয়ামা কেয়ামতের দিন সকল পৃথিবী সমগ্র বিশ্ব তার হাতে মুষ্টিতে থাকবে আর তার ডান হস্তে থাকবে আসমান সমূহ গুটানো আমরা একটি বিশ্বাস করে থাকি আমাদের একটি কথা প্রচলিত রয়েছে যে আল্লাহ সুবাহানা হত আল্লাহ তিনি নিরাকার আসলে নিরাকার দ্বারা আমরা কি বোঝাতে চাই এবং নিরাকার এটি কি সত্যিকারই কোনো মমিন মুসলিমের আকিদা হতে পারে আমরা বলবো যে না কখনো কোনো মমিন মুসলিমের এ আকিদা কখনো হতে পারে না আল্লাহ বলে আলামিন তিনি কখনো নিরাকার নন নিরাকার যারা বলে থাকে এ হলো জাহেমিয়া যারা বাতিল সম্প্রদায় বাতিল ফিরকা তাদের আকিদা বিশ্বাস হলো আল্লাহ রাবুল্লাহ আলমিন তাকে বিশ্বাস করতে হবে শুধু ব্রেনে একটু চিন্তা রাখতে হবে যে আল্লাহ বলতে কিছু আছেন কিন্তু আল্লাহর কোনো অস্তিত্ব কোথাও নেই এটাই হলো তাদের আকিদা বিশ্বাস সেই আকিদা ভ্রান্ত আকিদা বিশ্বাসের প্রভাবেই আজকে মুসলিম সমাজ প্রভাবিত হয়ে কেউ কেউ বিশ্বাস পোষণ করে থাকে যে আল্লাহ রবুল্লা আলমিনের আকার মানে তার কোনো কিছু নেই আল্লাহ আকবর আশ্চর্যের বিষয় অথচ আল্লাহ সুবাহ নিজেই তিনি তার কোরআনুল করিমে তার পরিচয়গুলি তুলে ধরেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম তিনি নিজেই আল্লাহ রাবুল্লাহ আলমিনের প্রমাণগুলি ওহির আলোকে তিনিও তার হাদিসে তুলে ধরেছেন যেগুলি সহি সনদে প্রমাণিত এরপর আমরা বিশ্বাস করি আল্লাহ রাবুল্লাহ আলমিন নিরাকার প্রিয় বন্ধুরা এ বিষয়টি অবশ্যই আমাদের সচেতন হওয়া উচিত যেমনইভাবে আল্লাহ রবুল্লাহ আলমিনের অবস্থান সম্পর্কে আমরা জেনেছি তিনি সশত্তায় বিরাজমান নন বরং সশত্তায় সর্বত্র নন তিনি সশত্তায় আরশের উপরে রয়েছেন একজন মমিন মুসলিমকে সেই আকিদা পোষণ করা তার উপর ফরজ ঠিক তেমনইভাবে একজন মমিন মুসলিমের আল্লাহ সুবাহানা হাত নিরাকার না তার আকার রয়েছে সেগুলি সম্পর্কে করআন ও সহি হাদিসের আলোকে আকিদা পোষণ করা তার উপর ফরজ নিজের মন গড়া এখানে বলার কোনো সুযোগ নেই কারণ আল্লাহ সুবাহানা হাত তালা ইমানের প্রথম অংশের মধ্যে হলো বিল্লাহ আল্লাহর বিষয় আর আল্লাহর বিষয়ে ইমানি বিষয়টি হলো এটি গাইবী বিষয় অতএব এই গাইবী বিষয়ে মানুষের মন গড়া কিছু বলার সুযোগ নেই কোনো ইমাম হোক কোনো দার্শনিক হোক কোনো পণ্ডিত হোক কোনো বুজুর্গ হোক কারো কোনো বলার সুযোগ নেই বলতে হবে সেই কথাই যেই কথা বলেছেন স্বয়ং আল্লাহ সুবাহান হওয়া চালা কারণ আল্লাহ রাবুল্লাহ আলমিনের পরিচয় সম্পর্কে সবচেয়ে যিনি বেশি জানেন তিনি হলেন আল্লাহ সুবাহান হওয়া চালা অতঃপর মখলুকের মধ্যে সবচেয়ে যিনি বেশি জানেন তিনি হলেন আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম তাই আসুন আমরা আল্লাহ সুবাহ পরিচয় আমরা আল্লাহ রাবুল্লাহ আলমিন যেভাবে দিয়েছেন সেভাবেই গ্রহণ করব আল্লাহ রাবুল্লাহ আলমিন তার যে পরিচয়গুলি তুলে ধরেছেন কোথাও তিনি তার চেহারা রয়েছে বলে শব্দ ব্যবহার করেছেন তার হাত রয়েছে বলে শব্দ ব্যবহার করেছেন তার চক্ষু রয়েছে বলে শব্দ ব্যবহার করেছেন কিন্তু আমরা সেগুলিকে হুবহু বিশ্বাস না করে আমরা সেগুলিকে বিভিন্ন রকমের অপব্যাখ্যা করে থাকি আল্লাহ রাবুল্লাহ আলমিন ইয়াদ শব্দ ব্যবহার করেছেন ওবিয়াদিকাল খাইর হে আল্লাহ আপনার হাতেই হলো কল্যাণ তো ইয়াদ শব্দের অর্থটি আরবি ভাষায় সুস্পষ্ট ইয়াদ শব্দটিকে কোদরাত বা নেয়ামাত দিয়ে অপব্যাখ্যা করার কোনো সুযোগ নেই আল্লাহ রবুল্লা আলমিন কি কুদরত বা নিয়ামত শব্দটি জানতেন না কেন আল্লাহ রবুল্লা আলমিন সেগুলি ব্যবহার না করে তিনি ইয়াদ ব্যবহার করলেন হাত ব্যবহার করেছেন তাই আমাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন যেগুলি যেটি ব্যবহার করেছেন সেভাবে আমাদেরকে পরিচয় জানতে হবে যদি এভাবে আমরা জানতে চাই তাহলে স্পষ্ট হয়ে যায় কখনো আল্লাহ রাবুল আলমিনকে নিরাকার বলার কোনো সুযোগ নেই ওয়াজ আল্লাহ রাবুল আলমিনের ওয়াজ মানে হলো আরবি ভাষার সহজ অর্থ হল চেহারা আল্লাহ রবুল্লা আলমিন নিজেই তার জন্য চেহারা সম্পর্কে কোরআন কর্মী তুলে ধরেছেন আল্লাহ রাবুল্লাহ আলমিন সুরা রহমানে বলছেন সাতাশ নম্বর আয়তে ওয়াব কাওয়াজ হো রব্বিকাজুল আলী ইকরাম শুধু অবশিষ্ট থাকবে সম্মানিত মর্যাদাশীল হরবুল্লা আলমিনের চেহারাই ওয়াজ আরো আয়াতে বলছেন কল্লু ইন হালিকুন ইল্লা ওয়াজহা অষ্টাশি নম্বর আয়াত সবই শেষ হবে শুধু তার চেহারাই থাকে যদিও সেখানে চেহারা দ্বারা উদ্দেশ্য আল্লাহ সুবাহানতালা সম্পূর্ণই কিন্তু এই শব্দটি দিয়ে আল্লাহ রবাহ আলমিন তার চেহারাকেও সাব্যস্ত করছেন আমরা যদি হাদিসও লক্ষ্য করি আমরা জানি বা শুনেছি সহি হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন মানুষ যখন জান্নাতিরা জান্নাতে যাবে যাওয়ার পরে আল্লাহ রবাহ আলমিন তাদেরকে জিজ্ঞাসা করবেন তোমাদের যা পাওয়ার তা কি পেয়েছো তারা বলবে হে আল্লাহ আমরা এখনো পাইনি মানে জান্নাতে যাওয়ার পরেও তাদের তৃপ্তি এখনো মেটেনি তারা বলবে হে আল্লাহ আমরা একটি পাওয়ার বিষয় রয়েছে সেটি হলো আপনাকে আমরা দেখতে চাই আপনার দিদার চাই আমরা আল্লাহ আকবর আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আল্লাহ সুবাহ তারপর যখন তাদেরকে সাক্ষাৎ দিবেন তারপরে তারা তৃপ্তি লাভ করবে সর্বোচ্চ নিয়ামত হলো আল্লাহ সুবাহান হাত আলার দিদার প্রিয় বন্ধুরা আমরা আল্লাহর দিদার সম্পর্কে আকিতা পোষণ করে থাকি আহলে সুন্না সুন্নাউল জামাতের আল্লাহ রাবুল আলমিনের যদি কোনো আকারই না থাকে কিছুই না থাকে তাহলে দিদার কিসের হবে টুকু চিন্তা করেছি আবার আমরা বলছি যে আল্লাহ রাবুল আলমিন তিনি আকার বোধহীন বিবেকহীন একটি কথা আমরা বলে থাকি হাতে শেষ হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ যখন দোয়া করতেন আল্লাহর কাছে কিভাবে দোয়া করতেন বলতেন আস আলুকা লদ্দাতি ইলা ওয়াজহিক আল্লাহ আস আলুকা লদ্দাতি ইলা ওয়াজহিক আপনার চেহারা দর্শনের যে মজা চেহারা দর্শনের যে স্বাদ চেহারা দর্শনের যে মজা সেটা আমি আপনার কাছে প্রার্থনা করছি প্রিয় দর্শক বৃন্দ অনুরূপভাবে আল্লাহ সুবাহান হাত সম্পর্কে কোরআনুল করিমে অনেক আয়াত এসেছে যেমন যে আয়াতটি এ অধ্যায়ের শিরোনামে লেখক রাহমহল্লা তিনি নিয়ে এসেছেন সুরাজুমারের সাতষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওমা কাদারুল্লাহ হাক্কা কাদারি ওয়াল আরদু জামি আং কবদাতুহু ইয়াউমুল কিয়ামা তারা আল্লাহ রাবুল আলমিনকে যথাযথ মর্যাদা দিতে পারে নাই অথচ আল্লাহ সুবাহ এমন মহান গোটা পৃথিবী তার হাতের কবজায় থাকবে কেয়ামতের দিন ওসামাওয়াতু মতবিয়াতুন বিয়ামিনি আর আকাশসমূহ গোটানো থাকবে তার ডান হাতে সুবহান আম্মা ইশরিকুন এরপরেও যারা আল্লাহ রাবুল্লাহ আলমিনকে তার এই আকারকে অস্বীকার করে যাকে অস্তিত্বহীনের সাথে তুলনা করতে চায় আল্লাহ রাবুল আলম বলছেন সোবহানাহু আম্মা ইউশ্রিকুন যারা আল্লাহর আকারগুলিকে মাখলুকের সাথে সাদৃশ্য স্থাপন করে ভ্রান্ত পথে যায় তাদের থেকেও আল্লাহ সুবাহ হতাল্লা পুত পবিত্র আবার যারা আল্লাহ রাবুল আলমিনকে অস্তিত্বহীনের সাথে তুলনা করে সমপর্যায় ফেলে দিতে চায় তাদের সেই মুশ্রিকদের শির্ক থেকেও আল্লাহ যারা কোরআন ও হাদিসের আলোকে আল্লাহ সুবাহ গুণাবলীগুলিকে অস্বীকার করে থাকে তারাই কেবলমাত্র আল্লাহ রবুল্লা আলমিনকে নিরাকার বলে অস্বীকার করে অথবা অপব্যাখ্যা করে কিন্তু আহলুসুন্নাউল জামাত রাকিদা বিশ্বাস কোনো অপব্যাখ্যা নয় কোনো অস্বীকার নয় কোনো বিকৃতি নয় এবং কোনো মখলুকের সাথে সেগুলিকে সাদৃশ্য স্থাপনা নয় সুন্নাবল জামাত সেগুলিকে আকিদা পোষণ করে থাকে যা আল্লাহ সুবাহতাল্লাহর সুন্দর নাম এবং সুন্দর গুণাবলী এগুলিকে কয়েকটি দিক প্রথম হলো আল্লাহ রাবুল্লাহ আলমিন কোরআনে যেভাবে বর্ণনা দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার সহি হাদিসে যেভাবে বর্ণনা দিয়েছেন ঠিক সেগুলিকে কোন প্রকারের অস্বীকার ছাড়া তাতিল অস্বীকার ছাড়া কোন প্রকারের তাহরিফ বিকৃতি ছাড়া এবং কোন প্রকারের তামসিল তসবিহ মখলুকের সাথে সাদৃশ্য স্থাপন ছাড়া আমরা সেগুলিকে সেভাবেই আল্লাহ সুবাহানওয়া তালার জন্য সাব্যস্ত করব এটাই হলো আহলুসুন্না জামাতের আকিদা বিশ্বাস প্রিয় বন্ধুরা আসুন আমরা আজকের এই দর্শে খুব সংক্ষিপ্তভাবে এ বিষয়টি নিয়ে একটু আলোকপাত করার চেষ্টা করি একজন মমিন আল্লাহ রাবুল্লাহ আলমিনের ব্যাপারে সে মন গড়া কোনো কথা বলতে পারবে না বরং আল্লাহ রাবুল্লাহ আলমিন যেগুলি বলেছেন সেগুলি তার বর্জন করার অস্বীকার করার কোনো সুযোগ নেই আল্লাহ রাবুল্লাহ আলমিন এই প্রসঙ্গে করণ মাজিদে অনেক জায়গায় বলছেন যেমন সোরা আরাফের তেত্রিশ নম্বর আয়তে বলছেন আয়াতের শুরুতে আল্লাহ বলছেন কোল ইন্নামা হার্রামা রব্বি আল ফওয়া হিসামা ওয়াহারা মিনহা ওয়ামা বাচান আল্লাহ রাবুল্লাহ আলমিন যেগুলি অশ্লীলতা প্রকাশ্য অপ্রকাশ্য সবকিছু হারাম করেছেন এরপর কয়েকটি হারামের বিষয় বলার পর শেষে বলছেন আরো হারাম করেছেন ও আং আল্লাহি তোমরা যা জানো না সেই ধরনের কথা আল্লাহর ব্যাপারে বলবা এটাও হারাম অনুরূপভাবে আরেক আয়াতি ইসরা ইসরায়েলের ছত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন যে বিষয়ে তোমার জ্ঞান নাই সে বিষয়ে তুমি মুখ খোলো না প্রিয় যে বিষয়ে আল্লাহ সুবাহ স্পষ্ট বর্ণনা দিয়েছেন সে বিষয়ে আমাদের ভিন্ন মত অবলম্বন করার সুযোগ নেই ইসলামের অনুসারী যারা বিশেষ করে আসল হলো আহলে সুন্নমল জামা তারা হলেন প্রকৃত কোরআন ও সহি হাদিসের আলোকে ইসলামের সব বিষয়গুলিকে তারা গ্রহণ করেন আকিদা বিশ্বাসের ক্ষেত্রে আমল আখলাকের ক্ষেত্রে আবাদত বন্দীগীর ক্ষেত্রে সকল ক্ষেত্রে কোরআন এবং বিশুদ্ধ সূত্রে যেগুলি হাদিস প্রমাণিত সেগুলির মাধ্যমে তারা গ্রহণ করে থাকে কিন্তু কতগুলি আরও বহু ইসলামে নামধারী দল রয়েছে যেমন মোসাব্বেহা মতাজেলা জাহমিয়া কাদারিয়া জাবারিয়া তারা কখনো এইভাবে গ্রহণ করে থাকে না ঠিক অনুরূপভাবে আশায়রা এবং মাচুরিদিয়া তারাও এই ক্ষেত্রে এই অধ্যায়ে অর্থাৎ আল্লাহ সুবাহ আলার বৈশিষ্ট্য গুণাবলীর ক্ষেত্রে তারাও সঠিক পথে অবলম্বন করতে পারেননি বরং অপব্যাখ্যা অথবা অস্বীকৃতি এর পথেই অবলম্বন করেছেন তারা মাতুরিদি যারা তারা মাত্র শুধু আটটি সেফাত আটটি আল্লাহ রবুল আলমীর গুণকে স্বীকার করেন আর আশা এরা যারা তারা মাত্র ষাটটি গুণকে স্বীকার করে থাকে ফিরে বন্ধুরা আসুন আমরা কোরআন এবং সহি হাদিসের আলোকে আল্লাহ রবুল্লা আলমিন যেই পরিচয় দিয়েছেন নিজের আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম দিয়েছেন সেভাবে আমরা আল্লাহ রবুল্লা আলমিনকে বিশ্বাস করবো এ পর্যায়ে আমরা একটু সংক্ষিপ্ত বিরতি নিতে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 রাবুল্লাহ আলমিন তার চেহারা রয়েছে তবে এক্ষেত্রে আবারও আমরা স্মরণ করে দিচ্ছি এ বিষয়গুলি আমরা যেভাবে কোরআন সন্না এসেছে তা গ্রহণ করব সেভাবে কোরআন সন্না যদি না করে থাকে সেই না করব। এবং এ বিষয়ে আমরা কোনো প্রকারে অস্বীকার করব না এবং কোনো প্রকারে আমরা সেগুলিকে অপব্যাখ্যা করব না এবং কোনো বিকৃতি করব না এবং কোনো মাখলুকের সাথে যে আল্লাহ রবুল্লা আলমিনের এই আকারটা বা এই অঙ্গটা বা এই বিষয়টা মাখলুকের এই রকম এ ধরনের কখনো মনে করব না এবং আল্লাহ রবুল্লা আলমিনের এই বিষয়গুলি কি রকম কি ধরন এই প্রশ্নও কখনো তুলব না কারণ আল্লাহ রবাহ আলমিন সেই ধরন সম্পর্কে আমাদেরকে বিস্তারিত তথ্য দেন নাই তাই যতটুকু আমাদেরকে আল্লাহ তথ্য দিয়েছেন ততটুকু শুধু মনে করব আর বলবো যে মহান আল্লাহ সুবাহ আল্লাহর জন্য এই অঙ্গ বা এই অংশ বা এই বিষয়টা যেভাবে শোভা পায় সেভাবেই তার জন্য প্রযোজ্য বলে আমরা বিশ্বাস করব প্রথমে আসি ওয়াজ আল্লাহ রবুল আলমিনের ওয়াজ মানে হলো আরবি ভাষার সহজ অর্থ হলো চেহারা আল্লাহ রবুল্লা আলমিন নিজেই তার জন্য চেহারা সম্পর্কে কোরআন কর্মে তুলে ধরেছেন আল্লাহ রবুল্লা আলমিন সুরা রহমানে বলছেন সাতাইশ নম্বর আয়তে ওয়াইব কাওয়াজ হু রব্বিকাজুল জালা আলী আল ইকরাম শুধু অবশিষ্ট থাকবে সম্মানিত মর্যাদাশীল হরবুল্লা আলমিনের চেহারাই ওয়াজ আরো আয়াতে বলছেন কল্লু সাই ইন হালিকুন ইল্লা ওয়াজহা সুরা কাসাসের অষ্টাশি নম্বর আয়াত সবেই শেষ হবে শুধু তার চেহারাই থাকবে যদিও সেখানে চেহারা দ্বারা উদ্দেশ্য আল্লাহ সুবাহ সম্পূর্ণই কিন্তু এই শব্দটি দিয়ে আল্লাহ রবী আলমিন তার চেহারাকেও সাব্যস্ত করছেন আমরা যদি হাদিসও লক্ষ্য করি আমরা জানি বা শুনেছি সহি হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন মানুষ যখন জান্নাতিরা জান্নাতে যাবে যাওয়ার পরে আল্লাহ রবী আলমিন তাদেরকে জিজ্ঞাসা করবেন তোমাদের যা পাওয়ার তা কি পেয়েছো তারা বলবে হে আল্লাহ আমরা এখনো পাইনি মানে জান্নাতে যাওয়ার পরেও তাদের তৃপ্তি এখনো মেটেনি তারা বলবে হে আল্লাহ আমরা একটি পাওয়ার বিষয় রয়েছে সেটি হলো আপনাকে আমরা দেখতে চাই আপনার দিদার চাই আমরা আল্লাহ আকবর আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আল্লাহ সুবাহান আলা তারপর যখন তাদেরকে সাক্ষাৎ দিবেন তারপরে তারা তৃপ্তি লাভ করবে সর্বোচ্চ নিয়ামত হলো আল্লাহ সুবাহান আলার দিদার প্রিয় বন্ধুরা আমরা আল্লাহর দিদার সম্পর্কে আকিতা পোষণ করে থাকি আহলে সুন্নাউল জামাতের আল্লাহ রাবুল্লাহ আলমিনের যদি কোনো আকারই না থাকে কিছুই না থাকে তাহলে দিদার কিসের হবে টুকু চিন্তা করেছি আবার আমরা বলছি যে আল্লাহ রাবুল আলমিন তিনি ডাকার বোধহীন বিবেকহীন একটি কথা আমরা বলে থাকি শেষ হচ্ছে আল্লাহ রসুল সাল্লাম যখন দোয়া করতেন আল্লাহর কাছে কিভাবে দোয়া করতেন বলতেন আস আলুকা লদ্দাতি আস আলুকা আপনার চেহারা দর্শনের যে মজা চেহারা দর্শনের যে স্বাদ চেহারা দর্শনের যে মজা সেটা আমি আপনার কাছে প্রার্থনা করছি প্রিয় দর্শক বৃন্দু অনুরূপভাবে আল্লাহ সুবাহ তালার হাত সম্পর্কে কোরআনুল করিমে অনেক আয়াত এসেছে যেমন যে আয়াতটি এ অধ্যায়ের শিরোনামে লেখক রাহমাহল্লা তিনি নিয়ে এসেছেন সুরাজুমারের সাতষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওমা কাদারুল্লাহ হাক্কা কাদারি ওয়াল আরদু জামি আংকাবদাতুহু ইয়ৌমুল কেয়ামা তারা আল্লাহ রাবুল্লাহ আলমিনকে যথাযথ মর্যাদা দিতে পারে নাই অথচ আল্লাহ সুবাহন তালা এমন মহান গোটা পৃথিবী তার হাতের কবজায় থাকবে কেয়ামতের দিন আর আকাশ সমূহ আর আকাশসমূহ গোটানো থাকবে তার ডান হাতে সুবহান এরপরেও যারা আল্লাহ রাবুল্লাহ আলমিনকে তার এই আকারকে অস্বীকার করে যাকে অস্তিত্বহীনের সাথে তুলনা করতে চায় আল্লাহ রাবুল আলমিন বলছেন সুবহান আম্মা ইউশ্রিকুন যারা আল্লাহর আকারগুলিকে মাখলুকের সাথে সাদৃশ্য স্থাপন করে ভ্রান্ত পথে যায় তাদের থেকেও আল্লাহ সুবাহ পুত্র পবিত্র আবার যারা আল্লাহ রাবুল আলমিনকে অস্তিত্বহীনের সাথে তুলনা করে সমপর্যায়ে ফেলে দিতে চায় তাদের সেই মুশ্রিকদের শির্ক থেকেও আল্লাহ অতএব যেমনইভাবে আল্লাহ সুবাহতালার এই সেফাতগুলিকে গুণগুলিকে মাকলুকের সাথে তুলনা করা অন্যায় আল্লাহ রবুল্লা আলম বলছেন লাইসা কামিসলি হিসাই আল্লাহ রবুল্লা আলমিনের এগুলির তুলনায় মাকলুকের মাঝে কিছু নেই এটা যেমন নিষিদ্ধ অন্যায় ঠিক ভাবে আল্লাহ রাবুল্লাহ আলমিনের এগুলিকে অস্বীকার করে অস্তিত্বহীনের সাথে নিরাকারের সাথে আল্লাহ রাবুল্লাহ আলমিনকে তুলনা করা সেই পর্যায়ে নিয়ে যাওয়া সেটাও আরেক অন্যায় প্রিয় বন্ধুরা অতএব এই পথেও নয় সেই পথে নয় থাকতে হবে সেরাত আল মুস্তাকিম সঠিক পথে অনুরূপভাবে আল্লাহ রাবুল্লাহ আলমিন আরও অনেক আয়াত এসেছে কোরআন এবং হাদিসে যে হাদিসটিও এ অধ্যায়ের মধ্যে এসেছে আল্লাহ রাবুল্লাহ আলমিনের এক আঙ্গুলে থাকবে আসমান সমূহ এক আঙ্গুলে থাকবে জমিন সমূহ আরেক আঙ্গুলে ইত্যাদি এরপর আল্লাহ রবুল্লা আলমিন সেগুলিকে নিয়ে ঝাঁকি দিয়ে বলবেন আনাল মালিকু আইনাল জব্বারুন আল মুতাকাব্বিরুন আমি হলাম আজকে একক মালিক কথায় সেই দাম্ভিকেরা অহংকারীরা যেটি সহিবুখারির হাদি একইভাবে প্রিয় দর্শক বৃন্দ আল্লাহ রবুল্লা আলমিন তিনি কোরআনে নিজেই প্রমাণ করছেন তা আল্লাহ রবুল্লা আলমিনের চোখের কথা আল্লাহ বলছেন ওয়াসনা ইল ফুল কাবি আমার চোখের সামনে তুমি কি করো নৌকা তৈরি করো নু আলহি সালাতামকে বললেন হাদিসে এই ধরনের ব্যাখ্যা এসেছে আবার কোরআন করিমে আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম আল্লাহ রবুল্লা আলমিনের পায়ের কথা বলেছেন যেমন আল্লাহ রবুল্লা আলমিন বলেন যেদিন জাহান্নামকে বলা হবে হালিম আতি হে জাহান্নাম তুমি কি ভরে গেছো তোমার পেট ভরে গেছে ওতাকুল হালমিম মজিদ হে আল্লাহ না ভরে নাই আমার পেট আরও কি আছে আরও চাইবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন আনাস আল্লাহ বর্ণনা করছেন হাদিসটি যখন জাহান্নাম বলবে হালমি মজিদ আল্লাহ আলমিন তখন তার পা জাহান্নামের মুখে কাদাম শব্দের অর্থ পা কাত কাত জাহান্নাম তখন কাত কাত শব্দ করে আওয়াজ দিবে যে ভরে গেছে তার পেট এটা শহী বুখারির হাদিস হাদিস নম্বর চার হাজার চারশত সত্তর নম্বর সহি মুসলিমের হাদিসে কাদাম শব্দ ব্যবহার হয়েছে আবার রেজেল শব্দ ব্যবহার হয়েছে রেজেল শব্দের অর্থ পা আল্লাহ তিনি নিজে এবং আল্লাহ রসুল তিনি আল্লাহর পক্ষ থেকে সেই ওয়াহি এর আলোকেই এই সমস্ত সিফাত এ সমস্ত গুণাবলী এই সমস্ত আকার ইঙ্গিতের কথা তুলে ধরেছেন একজন মমিন মুসলিম সে তার মন গড়া চিন্তা অনুযায়ী কোরআন হাদিসকে গ্রহণ করবে না নিয়ম হলো একজন মমিন মুসলিমকে সে কোরআন হাদিসকে গ্রহণ করে তার মনটাকে সেই অনুযায়ী করে নিবে কিন্তু আজকে আমরা উল্টা আমার মনটা যেরকম সে ধরনের আমি কোরআন হাদিসকে করতে চাচ্ছি তা কখনো নয় একজন মানুষ তার মনটাকে করে নিবে যেভাবে কোরআন হাদিস রয়েছে সেভাবে তার আকিদাকে করে নিবে যেভাবে কোরআন হাদিসের বর্ণনা রয়েছে সেভাবে কিন্তু আমরা আজকে কিছু ভ্রান্ত আকিদা জন্মসূত্রে পর্যায়ক্রমে গ্রহণ করে আসছি সামাজিক সূত্রে বাপদাদার সূত্রে দলীয় সূত্রে মাঝাবী সূত্রে গোষ্ঠীয় সূত্রে এখন আমরা কোরআন আর হাদিস আমাদের মাথায় ঢুকে না প্রিয় বন্ধুরা কোনো মমিনের জন্য এটি শোভা পায় না একজন মমিন মুসলিম সে সেই আলোকে কোরআন হাদিসকে কখনো গ্রহণ করবে না একজন মমিন মুসলিম কোরআন হাদিসকে গ্রহণ করবে নিজের মাঝে যেগুলি রয়েছে সবগুলিকে ফেলে দিয়ে স্থান দিবে সেখানে কোরআনকে স্থান দিবে সেখানে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের বিশুদ্ধ হাদিসগুলিকে তাহলে তার পক্ষে সম্ভব হবে সঠিক বিষয়টিকে গ্রহণ করা আর যদি আগে সে স্থান দেয় এখানে তার মাথা মগজে যদি আগে স্থান দেয় যত রকমের বাপদাদার দোহাই রয়েছে যত রকমের পীরতন্ত্রের চিন্তা চেতনা রয়েছে আর মাঝাবি গোরামি রয়েছে মাথাটাকে ভরে নেয় সেগুলি দিয়ে তারপর যদি সে কোরআন হাদিস মানতে চায় ওল্লাহি কখনো সে কোরআন হাদিসের সঠিক পথ পৌঁছতে পারবে না আল্লাহ রাবুল্লাহ আলমিন একটি সুন্দর কথা বলেছেন সুরানুরে একজন মমিন তার বক্তব্য হবে যখন তাকে আল্লাহ এবং তার রাসুলের দিকে আহ্বান করা হবে আল্লাহ রাসুল মানে আল্লাহর কিতাব এবং তার রাসুলের হাদিসের দিকে বলবে ও শুনলাম মেনে নিলাম ভিন্ন কোনো প্রশ্ন করার ভিন্ন কোনো আপত্তি করার কোনো সুযোগ নেই প্রিয় বন্ধুরা আসুন আমরা এখানে কয়েকটি বিষয় স্মরণ করে দিব আমরা মনে করে থাকি যে এগুলি আল্লাহ রাবুল আলমিনের জন্য সাব্যস্ত করতে গেলে মানুষের সাথে আল্লাহ রাবুল আলমিনের একটি সাদৃশ্য এসে যেতে পারে কারণ যখনই মনে করবো যে আল্লাহর হাত রয়েছে তখন চিন্তা আসবে তাহলে আল্লাহর হাত কেমন হাত বলতে তো আমরা আমাদের হাত এই বুঝি আল্লাহ নিজে আবার অন্য জায়গায় বলছেন লাইসাকা মিসলিহি সাই তার অনুরূপ কোনো মখলুকের মাঝে কোনো তুলনা নেই তার তুলনা তার দৃষ্টান্ত কোনো মখলুকের মাঝে নেই অতএব কোন মখলুকের সাথে তুলনা করার সুযোগই নেই আমরা জানলাম ইয়াদ মানে হাত আল্লাহর হাত রয়েছে তো কেমন হাত রয়েছে এ প্রশ্নের সুযোগ নেই যদি প্রশ্ন এসে যায় তাহলে এতটুকু বলবো যে আল্লাহ সুবাহ মহান আল্লাহর জন্য যেই মহান হাত হলে শোভা পায় সে ধরনের তার হাত রয়েছে কেমন তা আমরা জানি না আল্লাহ রাবুল্লাহ আলমিনের জন্য চেহারা যেমন হলে শোভা পায় ঠিক তেমনই রয়েছে আল্লাহ রাবুল্লাহ আলমিনের জন্য এই বিষয়গুলি যেমন হলে শোভা পায় তেমনই রয়েছে অতএব আল্লাহ সুবাহ নিরাকার এ কথাটি একটি কোরআন ও সুন্না পরিপন্থী একজন কোরআন সুন্না অবিশ্বাস করে তারই এ কথা হতে পারে আল্লাহ যেভাবে পরিচয় দিয়েছেন সেভাবে আমরা সেটিকে গ্রহণ করব কোনো বিকৃতি কোনো অপব্যাখ্যার কোনো এখানে সুযোগ নেই আমাদের একজন মমিন মুসলিম যদি সত্যিকারী হতে চায় আল্লাহ সুবাহকে অস্তিত্বহীনের সাথে নিরাকার বলে যার অস্তিত্ব কোনো নেই সেই অস্তিত্বহীনের সাথে তুলনা যদি করে থাকি সেটাও তো এক প্রকার শির তাহলে এক শের থেকে বাঁচার জন্য আরেক শেরকে গিয়ে পড়ে যাই তাই আমরা বলবো যে না কোনো মখলুকের সাথে দৃষ্টান্ত নয় আবার সেগুলিকে অস্বীকার করাও নয় বরং আল্লাহ যেভাবে প্রমাণ দিয়েছেন সেভাবে স্বীকার করব। আল্লাহ আমাদের সবাইকে করান ও সহিহাদিসের আলোকে এই বিষয়গুলিকে বিশ্বাস করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون ওয়ালাইকুম সালাম আমি আমাদের এই ধর্মের আসল সৌন্দর্য অন্যদের কাছে ছড়ানোর জন্য চেষ্টা করছি কিন্তু দুর্ভাগ্যবশত আমি ইসলামের বাণী ছড়ানোর কোনো উপায় খুঁজে পাইনি আমার কাছে এর সমাধান আছে যেহেতু আমি কোনো আলিম নয় তাই আমি বেছে নিয়েছি পিস টিভিকে একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল একটা টেলিভিশন চ্যানেলকে কি জায়গা দেওয়া যাবে হ্যাঁ সত্যি যদি এটা হয় non profit Islamic television channel Peace TV নয় কেন নয় পৃথিবীর বড় বড় আলেমগণের নিকট থেকে ফতোয়া এসেছে যা বলে যে জাকাত দেওয়া যাবে কোনো অলাভজনক